মনে করে বুদ্ধিমান মনে করে সভ্য মনে করে উন্নত মনে করে তাকে মানুষ ফলো করে এই দৃষ্টিকোণে দেখা যায় দুনিয়ার অধিকাংশ মানুষই কোনো না কোনো ব্যক্তিকে কারণ না কারণ নীতিকে ইউনিকে ফলো করতে এবং এর ভিতরে এই কামিয়াবি মনে করতে কিন্তু যারা পড়েছে তাদের এই স্বাধীনতা নেই সে তার নিজের বিবেক মতো যাকে ভালো মনে করবে উন্নত মনে করবে সভ্য মনে করবে তাকেই ফলো করতে আরম্ভ করবে এই স্বাধীনতা তার শেষ হয়ে কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর ইমান আনার সাথে সাথে এই স্বাধীনতা খতম সে তো কালেমার ভিতরে কথা স্বীকৃতি দিয়ে দিল ঘোষণা দিয়ে দিল মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে অনুসরণের যোগ্য একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কারো তরিকা যদি গ্রহণ করতে হয় কাউকে যদি ফলো করতে হয় এবং তার ভিতরে যদি কামিয়াবি স্বপ্ন দেখতে হয় একমাত্র দাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কালেমার ভিতরে ঘোষণা দেওয়া হয়ে গেছে এই ঘোষণা দেওয়ার পরে যদি সে আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কোন থিওরি অন্য কোন মতবাদ অন্য কোন ব্যক্তি এদেরকে ফলো করে তাহলে সে কামিয়াব তো হবেই না অন্য কোনো কিছু কিছু আল্লাহ তালা কামিয়াবি রাখেন না কামিয়াব তো হবেই না সেই সাথে সে একজন ওয়াদা ভঙ্গকারী তাও কাজ হবে স্বয়ং আব্দুল আলমী মোহাম্মদ রসুল্লাহ পড়ে ওয়াদা করেছিল যে আমি রসুলের আদর্শ থেকে কোন আদর্শকে উন্নত ভালো মনে করি না এই যে অদা করেছি সেই অদাকে নিজেই ভঙ্গ করেছি এর জন্য আল্লাহ কাছে আল্লাহ দরবারে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য আগে বলেছি মানুষ যাকে তার ভালো লাগতেছে ফলো খেলার ময়দানে যে এই গ্রুপকে ফলো করতেছে তো ওই গ্রুপ ফলো করবে মুসলমান তার ওইখানে কোন গ্রুপকে ফলো করার অবকাশ নেই এটা শরীরের ব্যক্তিতে কোনো কাজ না এটা তার দেহদাগিরি দেহদাগিরি পরস্পর খরচ করে নামাজ নেই রোজা নেই আল্লাহর ভয় নেই এরা এগুলো করবে সেইখানে এগুলোকে সমর্থন করে এটা খোদার গ্রহিতা বাতিলকে সমর্থন করবে যার ধরুন ওই দলের সাথে তার হাত এই জন্য একটা হাতিতে মধ্যে আছে যে একটা লোক অন্যায় কাজের মধ্যে উপস্থিত ছিল না কিন্তু ওই অন্যায় কাজটা যারা করল তাদের প্রতি তার সমর্থন আছে ওই হাতিতে আছে অন্যায় সেও ওই অন্যায়ের ভিতরে সামিল আছে এবং সেও কেমন যেন ওই অন্যায় অন্যায়কারীদের অন্যায় করার সময় ওইখানে উপস্থিত ছিল ছিল নাকি কিন্তু যেহেতু সমর্থন আছে তাকে ওই দলমুক্ত ধরে নেওয়া হবে ওই দলের দেওয়া আছে কাজেই আপনি যেখানে সেখানে সমর্থন দিবেন হালাল বা হারাম শরিয়াত অনুমোদিত শরিয়াতের বাইরে এগুলো দেখলেন না তাহলে ওই ব্যক্তি রসুল্লাহ তরিকার নেই সে বন্দনা তরিকায় চলতেছে সে তরিকায় চলতেছে আল্লাহ তালা মুসলমানদের হেফাজত এই ধরনের কাজে কাউকে সমর্থন দেওয়া যাবে না আজকে দেখা যায় আমেরিকা কোরআন অবমাননা করছে আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মুসলমান প্রতিবাদ করছে কোরআন তাদের কর্তব্য ছিল ইমানই দায়িত্ব ছিল ইমানে দায়িত্ব মুসলমানরা আদায় করেছে করতেছে কোরআন অবমাননা তারা বরদাস করে নাই এটা ভালো প্রশংসার দাবি সেই আমেরিকা আরো কতগুলো কাজ আমাদের কাজে চাপিয়ে দিয়েছে দিয়ে আমাদের ইসলামটাকে ধ্বংস করতে এই ব্যাপারে দুনিয়ার মুসলমানরা চুপ আল্লাহ ভালো জানেন হয়তো তাদের বিবেক নেই দিনের বুঝ নেই তাই ধরুন তা না হলে এইখানে তারা খুব থাকলো না জানের মায়া করলো না শহীদ করে যায় কোরআনের জন্য শহীদ হয়ে গেল ভালো বল কিন্তু আরো কিছু জিনিসে চাপাই দিল যেমন আমেরিকা সারা দুনিয়ার মুসলমানদের কাছে চাপাই দিচ্ছে তোমাদের দেশে সর্বোচ্চ নেতা থেকে নিয়ে নিচের নেতা পর্যন্ত পাবলিকের মতামত নিয়ে এটা সিদ্ধান্ত করতে হবে এই একটা মতবাদ আমাদের উপর চাপাই দিচ্ছে এটা একটা কোরআন অপমান কোরআন শরীফ বাথরুমে ফেললে কোরআন অপমান না হয় কোরআনের বিরুদ্ধে একটা জিনিস চাপাই দিল আর মুসলমানরা ওদিকে মেনে ধ্বংস হইল এটাও কোরআন অবমাননা তো মুসলমানরা এটা বুঝতে পারল এটা বুঝতে পারলো কোরআন অবমাননা কিন্তু এই গলত মতবাদকে কান্দে চাপাই দিল কোরআনের হুকুমের বিরুদ্ধে একটা মতবাদ চাপাই দিল এটাও কোরআন অবমাননা এটা বুঝতে সক্ষম হল না এটা বুঝতে সক্ষম হল না এই জন্য এটার বিরুদ্ধে কোন আওয়াজ নেই আজ পর্যন্ত কোন মুসলমানদেরকে এইটার বিরুদ্ধে আওয়াজ তুলতে শোনা যায় যে আমরা তোমাদের এই ভুল জরুরি এটা আমরা মানি আমরা মুসলমান নেতা নির্বাচন করার থিওরি আমাদের কোরআন আছে আমরা ওইটা দিয়ে করব তোমাদেরটা আমাদের দরকার এই ব্যাপারে কাউকে আওয়াজ শুনছে আল্লাহ ভালো জানে আমি তো শুনি নেই এটাকে মেনে নেই তারা আজকে ইহুদিদের তরিকায় নেতা নির্বাচন করছে পাবলিকের ভোট নিয়ে আমি তো বলেছিলাম যে পাবলিকের ভোট দিয়ে একটা প্রাইমারি স্কুল চালানো সম্ভব হবে পাবলিকের ভোট নিয়ে একটা প্রাইমারি স্কুল চালানো যায় গ্রামের লোকদেরকে দেখে ভোট দিলেন কাকে হেডমাস্টার বানানো যায় তাহলে কাকে সেকেন্ড মাস্টার মাস্টার বানানো যায় তো ভোট দিয়ে কোনোদিন সম্ভব হবে মানে অনেক মূর্খ লোক আছে যারা এই যোগ্যতাই রাখে না তারা এই ব্যাপারে মতামত দিবে যে অমুকরে হেডমাস্টার বানাইলে ভালো হয় হাজারো লোক রয়ে গেছে এই নলেজটুকু রাখে না তো তার কাছ থেকে মতামত দিলে কি ফায়দা হবে জানেই না হ্যাঁ হেডমাস্টারকে আর ফুড মাস্টারকে জানে না পার্থক্য করতে পারে এদের বর্তমানে কি বলবো এই ধরনের যেটা সিনেমাদের ইসলামকে দাঁড় করানো হয় ওটা চলব যে কারণে কি করা হয় কিছু শিক্ষিত লোক একত্র হয়ে তারা একটা কমিটি বানায় মানে তারা যোগ্যতম লোক দেশে বের করে তাদেরকে নিয়োগ দেয় এটা এটা জ্ঞানী গুণের যদিও এখন আরো গলত তরিকা চালু হয়ে গেছে টাকার উপর হয়েছে সেগুলো ভিন্ন কথা নর্মাল ভাবে যেগুলো হয় জ্ঞানীগুলি লোকেরা বসে আলো লোক তাড়াত করে নিয়ে আসে টেলিফোন ইসলাম যে নীতিটাকে সমর্থন করে সেটা এটা দেশের যারা সর্বোচ্চ জ্ঞানী আকলমান তারা দুনিয়াও বোঝে তারা কোরআনও বোঝে উভয় থেকে জ্ঞান তাদের কাছে আছে এইরকম সর্বোচ্চ জ্ঞানী লোকদেরকে বাস্তবী করা হয় কোরআন সুন্দর জ্ঞান দুনিয়া বিলাইনেও জ্ঞান রাখে এইরকম লোকদেরকে বাস্তবই করা হয় এরা সমস্ত প্রেসিডেন্ট থেকে নিয়ে চেয়ারম্যান পর্যন্ত এরা সিলেকশন করে কোন মানুষের দান যাবে না প্রচারের জন্য কোটি কোটি টাকা নষ্ট হবে না এটা ইসলামিক কোন বদমাইশ কোন সন্ত্রাসী কোন ডাকাত পাওয়ার আসতে পারবে বংশ পাওয়ার আসতে পারবে না পাওয়ার আসতে গেলে এক নম্বর সত্য পুরুষ হইতে হবে দুই নম্বর সত্য তার ভিতরে পর্যাপ্ত এলেন থাকতে হবে তিন নম্বর সত্য তার ভিতরে আমানতদারি সততা থাকতে হবে চার নম্বর তার সমাজ সেবার রেকর্ড থাকতে হবে তুমি যেন সমাজের সেবক পকেট ভর নেওয়া না রেকর্ড থাকতে হবে শেয়ারলসের কোনো রেকর্ড এইরকম কতগুলো সত্যরা এই সত্য সাপেক্ষে জ্ঞানী লোকেরা বসাবে তখন দেশের চেহারা বদলে চেহারা বদলে যায় কিছুটা নমুনা দেখাই এটাও শরিয়ার মতো না শরিয়াতের সাথে সামান্য মিল আমাদের দেশে তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার তখন দেশ স্থিতি করে এত মন্ত্রী মন্ত্রীতন্ত্রী থাকে মন্ত্রী মানে কি যে মন্ত্র জানে কতগুলো মন্ত্র মুখস্থ করছে ব্রিটিশের এই মন্ত্র গুলো মুখস্থ করছে মন্ত্রী হয়ে ইসলামে এই মন্ত্রের কোন নাম নেই তুমি আত্মায়িত জানো মন্ত্রীদেরকে জিজ্ঞেস করা কয়জন মন্ত্রী আত্মায়িত জানে হয়ে তো করতে হবে তো দেখা যাবে সেরকম মন্ত্রী এই মন্ত্রের শরীয়তে কোনো দাম নেই সমস্ত সাপোর্টের কাছে না হচ্ছে পারে আল্লাহ জানে কোরআন জানাতে হচ্ছে না তো বলতে তো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার একটা মন্ত্রী করতেছে এবং দেখা যায় যে এতগুলো মন্ত্রী নিয়ে মিনিস্টার নিয়ে এ নিয়ে ও নিয়ে যা চলে ওই পর্যন্ত তার ভালো চলে ওই তিন মাস এক ভালো চলে কেন ওটা কিন্তু ইসলাম অনুযায়ী হয় নাই তারপরও ওই জিনিসটা ইসলামের সাথে একশো ভাগের দুই পার্সেন্ট হলেও মিলেন ওই পদ্ধতিটা যত ইসলামের সাথে মিল নেই ইসলামের যে পদ্ধতির বাস্তবিক করে এক নম্বর তো কোরআন সন্ধ্যা মেলে থাকতে হবে এক নম্বর দুই নম্বর তাকে মোত্তাকি পরে হিসাব হইতে হবে মোত্তাকি পরে হিসাব আমানতদারি সততা থাকতে হবে পরিচালনা বুঝতে হবে সমাজ সেবার রেকর্ড থাকতে হবে তত্ত্বাবধায়ক সরকার যাদেরকে নেওয়া হয় তারা মুস্তাকি পহেজগার কিনা এগুলো যেন দেখা হয় না তাদের ইসলামের সত্য সিনেমা পাওয়া যায় না তারপরে এতটুক এই লোকগুলো ইলেকশনে আসে না ইলেকশনে আসে তো একশো পার্সেন্টের ভিতরে দুই পার্সেন্ট হলো মেলে ইসলামের সাথে একশো ভাগের দুই পার্সেন্ট হলো মেলে অসরূপ শান্তি পাওয়া যায় দুই পার্সেন্ট হলে তো তুমি আপনি ইসলামের দিকে যতটুকু আগে গেলেন শান্তি পেয়ে যে একশো পার্সেন্ট আঘাত তখন দুনিয়া জান্নাত হয়ে যাবে দুনিয়া জান্নাত হয়ে যাবে ওই সময় দুই পার্সেন্ট হলো আঘাত তো মানুষ অসরূপ শান্তি পেতে পারবে কেন ওই লোকগুলো ইলেকশন না না ইলেকশনে আসে কোন ইলেকশন ইসলাম সমর্থন করে তো এই কাজ আমেরিকা আমাদের কাছে চাপাই দিল চাপাই দিল আরব বিশ্বে এখনো ইলেকশন নেই এখন আস্তে আস্তে তারা চাপাই দিল সৌদি আরবের ওপরে চাপাই দিল একটু করে চাপাই দিল সেখানে এখনো ইলেকশন নেই এখনো সেখানে গণতন্ত্র নেই আমি আমার লেখা কিতাবুল ইমান নামক কিতাবে অন্তত পনেরো কৃষ্ণা আয়াত পেশ করছি পনেরো কৃষ্ণা আয়াত যার প্রত্যেকটা আয়াত প্রমাণ করে ইসলাম এই পর্যাপ্ত গণতন্ত্র সমর্থন করে দেখায় কাটতে পারে ক্ষুদাদ্রোহী নাস্তিক মুসলান আসতে পারে তোর দেখায় আসতে পারে ক্ষমতায় কোন শর্ত নেই এই ধরনের পশ্চাত্য গণতন্ত্র ইসলাম স্বীকার করে না এই ব্যাপারে অন্তত পনেরো বিশ্বাস কোরআন আয়াত কোরআন আয়াত পনেরো বিশ্বাস আমি পেশ করেছি আমার লেখা কিতাবুল ইমানের মধ্যে কোরআনের সরাসরি বিরুদ্ধে একটা দুটো আয়াতটা পনেরো বিশ্বাস আয়াতের বিরুদ্ধে এইটা দিয়ে আজকে আমেরিকা মুসলমানকে ধ্বংস করছে যারা আল্লাহ রসুল বলে গেছে তোমাদের দেশের নেতা যদি খারাপ আছে তো তোমাদের দেশে ইসলাম ঠিক হয়ে না আল্লাহ রসুল আগেই বলে দিয়েছে তো ওলামা ইকরাম তখন এদেরকে ফতোয়া দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের দখল করার পরে শাহ আব্দুল আজিজ দেহলভি যখন ফতোয়া দিল যে ইংরেজদের বিরুদ্ধে জেহাদ ফরজ হয়ে গেছে তখন সমস্ত আলেমরা তাদের অধীনস্থ লোক নিয়ে জেহাদের ঝাঁপাই পড়বে তখন ইংরেজরা আর শিখতে পারবে শিখতে পারবে শিখতে না পারে তারা ভয়কারি করে চলে গেল পুরা দেশটা মিছিল মুসলমানদের হাত থেকে পুরা দেশটা তারা চিন্তাই করছিল মুসলমানদের হাত থেকে শয়তানি করলো সেই পুরা দেশের বসানা আনা বারো আনা হিন্দুদেরকে দিয়ে গেল আর চার আনা ছয় আনা মুসলমানদেরকে দিয়ে গেল এই তখন তারা এই গণতন্ত্র চালু করে এটাকে ভাগ করে দিয়ে গেল আর আচ্ছা, যাদের কাছে নিশ্চয় তাদের দেওয়া তা এবং তখন এমন লোকেরা পাওয়া যায় লোক যারা কোনো কোরআন সুন্দর এলেন রাখলো তারা ইংরেজদের ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছিল ইংরেজদের ফ্যাক্টরি থেকে তৈরি হওয়া লোকগুলো পাওয়া যাচ্ছে আসে তারা স্বাধীনতা নিল কিন্তু পাকিস্তান হলো হিন্দুস্তান থাকলো যবে ইংরেজ চলে গেল মুসলমানরা ক্ষমতা আসলো কিন্তু দেশ চালানোর নীতির মধ্যে কোনো পরিবর্তন আসলো ইংরেজরা যে তরিকায় চালাইত অগ্নি আদালত সমস্ত থাকিত তারা ওইটিকে বহাল রাখে আজ পর্যন্ত আদালত সেভাবে চলছে আজ পর্যন্ত সেই সেনাবাহিনী সেভাবে চলছে তখন যেভাবে উদ্বোধন কর্মকর্তাকে দেখলে হ্যাঁ কপালে ছেলেকে একটা লাঠি আসবো এখনো চালু এখনো চালু আছে সে সাতচল্লিশটা এই পর্যন্ত কত বছর চলে গেল ষাট বছর হলো ষাট বছর মধ্যে কেউ বললো না ইসলামের যে উদ্বোধন কর্মকর্তাকে লাঠি মারা আছে কেন লাঠি মারা সে ইংরেজ ব্যাংকরা চালু করছিল আল্লাহ দুপুর লাঠি মারতে হবে আর সবাই আমি ফেরত মারছে এটা ইসলামে আছে আমার পায়েটা রাজ হয়েছে ক্যান্টন না আমি সেখানে এই অর্থ যে এখন তো ব্রিটিশ নেই আপনাদের স্বাধীনভাবে এরকম চিন্তা করতে পারেন না বলছি তো লোকেরা মানে যে কি মানে তারা এগুলো কল্পনাই করে নাই যে আমরা কি অনুসরণ করি আমি বলার পরে হয়তো তাদের বাসায় আসবে তো এটা একটা কথা এটা একটা কথা যে আমরা নিজের খেয়ে এই ষাট বছর এই ইংরেজদের অন্ধ অনুকরণ কেন করতেছি ইংরেজদের অন্ধ অনুকরণ কেন করতেছি ইংরেজরা আমাদের কি সহযোগিতা করে আমাদেরকে ধ্বংস করা ছাড়া তা তারা কি প্ল্যান দেয় বিশ্ব ব্যাংক কি প্রেসক্রিপশন দেয় আমাদের কোমর ভাঙা ছাড়া আমাদেরকে আরো গরিব বানানো ছাড়া কি তারা পর্যন্ত প্রেসক্রিপশন দিচ্ছে আমাদের ধ্বংসের ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থা করা দিচ্ছে এরপরে আমরা পকেটের ভ্যায় এদেরকে অঙ্গ অনুসরণ কেন করতেছি কোন দুঃখে করতেছি আমাদের তো বোকা আছে এই জন্য আমি বলতেছিলাম আজকে মুসলমানরা নির্দিক প্রাণীর মতো হয়ে গেছে নির্দিক প্রাণী সে চিন্তাই করতে পারতেছে না আমি কাকে ভালো করছি আমি তো মুসলমান আমি তো কলেরা করে আল্লাহর সাথে অর্ডার করেছি আল্লাহ আমি তোমার রসুল মোহাম্মদ রসুল্লাহ তার আদর্শের বাইরে তার আদর্শকে গ্রহণ করবো না কিন্তু আমার ব্যবসায়িক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার সামাজিক জীবন তার আদর্শ করতে তাকে ফলো চাই আজকে আমাদের ছেলেমেয়েরা এই সমস্ত টেলিভিশন দেখে দেখে ইহুদ খ্রিস্টান হিন্দু এদের কোনো সরল করতে এদের কোনো সরল করতে টেলিভিশনের মাধ্যমে তাহার যদি ফলো করা তাদের মাথায় আসতেছে না আমি তো না আমি তো কোনো তৃণমূল জাতি না আমার জন্য তো আদর্শ হয়ে গেছে কোরআন সুন্দর রয়ে গেছে তার একটা মুক্তার মধ্যে পরিবর্তন আসবে না এমন জিনিস আমার কাছে রয়ে গেছে মানুষ আমার থেকে আদর্শ শিখবে মানুষ আমার থেকে আদর্শ শিখবে কাপড়টা আমার থেকে আদর্শ শিখবে আমি কেন কাপড়ের আদর্শকে ভালো করছি কিন্তু আমাদের কি খবর আছে আমাদের ছেলেমেয়েরা এই ইংরেজি পড়ার কারণে আর টেলিভিশন দেখার কারণে আজকে মহাত্মা সুন্দর সুন্দরকে দাফন করে দিচ্ছে দিয়ে সাহসের সুন্দরকে সাহসের তরিকাকে তারা সমাজের মধ্যে চালু করতে কেন তাদের জন্য আমাদের কোন দিনই মেহনত এই বাচ্চা কাটার জন্য আমাদের কোন দিনই মেহনত নেই ছোট কোনো দিনকার মানে নেই এখন বড় হয়েছে এখনো তাদের জন্য কোনো দিনই মেহনত করতেছে না আমি বলেছি কোনো পয়সা খালি থাকবে আপনি চারা লাগান নেই বলে আর ভালো ভালো গাছ লাগান নেই বলে ময়দান খালি করে থাকবে তা হবে না ওইখানে আগাছা কুকুরটা হবে আগাছা কুকুরটা হবে আমরা আমাদের ছেলেদেরকে শিখাই নেই তাদের জিন্দগির ময়দান খালি ছিল সেই খালি ময়দানে এখন আগাছা কুকুরটা হয়ে গেছে তাদের আদর্শ ধরে গেছে এর জন্য আপনাকে আমাকে আল্লাহ দরবারে পরিচয় দিতে হবে খুব খুশি লন্ডন থেকে ডিগ্রি আনে অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আনে মনে মনে খুব খুশি এই জব আল্লাহর কাছে চলবে যাহলে আমি এত খাই খাই করছিলাম অক্সফোর্ড থেকে অক্স বানাই আসছিলাম অস্ট্রেলিয়া এই জব দিলে আল্লাহ মানবে তুমি আমার কোরআন শিখাইছে নাকি আমার নদীর সুন্দর শিখাইছে দেখে না এটা জিজ্ঞাসা করা হবে সেখানে খালি এই জন্য বলা হয় ঘরের ভিতরে তালিম করি পেশাব ছেলে স্কুলে দিয়েছি এদের অন্তত ছুটির সময় বার্ষিক পরীক্ষা বা ছুটি থাকে তখন অন্তত আনন্দের কাছে পাঠাই সপ্তাহে আনন্দের কাছে রাখি এক সপ্তাহ বা দাওয়া তো তবলিকের লাইনে পাঠাই দেই যাও আল্লাহ আমাদের সাথে এক সপ্তাহ থেকে আসে এতটুক করি তাও আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ তোমার দিন শিক্ষা দেওয়ার জন্য তোমার রসলের তোমার শিক্ষা দেওয়ার জন্য আমার ছেলেকে এক সপ্তাহের জন্য অমুক আলমের কাছে রেখে দিয়েছিলাম যাওয়া তো তবলিকে পাঠিয়ে দিয়েছিলাম একটু জ্বর তো হলো কিছুই করা হলো না ইংরেজ বানানোর জন্য ছেলেকে রক্ষা করে দিলাম আর মহাপত রসুল্লাহ ফলোয়ার বানানোর জন্য কোন চেষ্টা করলাম না আল্লাহর কাছে কোনো জব হবে না এই ছেলে আপনার আমার জন্য দোয়া করে আল্লাহ আমার বাপ্পার রাজাকে ডবল করে দেবে ربنا آتهم ضعفين من العذاب والعنهم লানান কাবীরা হে দয়াময় আল্লাহ আমার এই বাপ্পা আমাকে তোমার কোরআন হাদিসের এলেন থেকে অন্ধকারে রেখেছিল বঞ্চিত রেখেছিল কাজেই তাদের কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি সেই বাপ্পাকে তারা যে আজাদের উপযুক্ত হয়েছে ওই আজাদটাকে দ্বিগুণ করে দাও আপনার কলিজার টুকরা ফেলে আপনার শাস্তিকে দ্বিগুণ করার জন্য আল্লাহর কাছে আপিল করবে সেই আপিল থেকে বাঁচতে হলে ছেলেকে নিয়ে সরকারি উলামাদের প্রবাদ আসতে হবে বা কমপক্ষে দাওয়া কতগুলি সময় লাগাইতে হবে এছাড়া এই আপিল থেকে বাঁচার কোনো রাস্তা নেই আলেমরা এই কথা বলবে না স্কুল পড়াবেন না হারাপ একথা কোনো আলে বলে নাই বলব ওরা কিন্তু তার দিনদারের ভিত্তিটা তো রাখবে তার নামাজটা ঠিক থাকে তার মাথা থেকে পাওয়া পর্যন্ত রসুলের সুন্নত থাকে হালাল হারামটা বুঝতে পারে বাপ মা বিধি বাচ্চার কি হক এইটুক বুঝতে পারে এই নলেজটা আপনাকে দিতে হবে আপনি বাপ আপনি শুধু রোজ আর বর্ষা থেকে বাঁচানোর ব্যবস্থা করলেন আপনি আল্লাহর জেল থেকে রোজক থেকে বাঁচানোর ব্যবস্থা করলেন না আপনি কিসের বাপ হইলেন আর কি হাত আদায় করলেন জরুরি সকলের সুন্দর তালিম দেওয়া জরুরি গত তোমাতে আমি আপনাদের ক্ষেত্রে বলেছিলাম যে তিনটা সুন্দর এমন আছে এই তিনটা আয়াত আনতে পারলে বাকিগুলো সহজ প্রথম সময় বলেছিলাম সালাদকে সহি শুদ্ধ করে সহি শুদ্ধ করে আগে আগে বেশি বেশি সালাদ দিতে হবে অর্থাৎ সালাদের প্রসার করতে গত সময় বলেছিলাম প্রত্যেকটা ভালো উন্নত উন্নত মানের কাজে উন্নত মানের স্থানে সেটা আপনি বিবেক গিয়ে ঠিক করবেন কত উন্নত মানের কাজ উন্নত মানের স্থান আপনি ঠিক করবেন যদি ঠিক করতে না পারেন জিজ্ঞাসা করবেন উন্নত মানের কাজে উন্নত মানের স্থানে দানকে প্রাধান্য দিতে হবে নিম্ন মানের কাজে নিম্ন মানের স্থানে বামকে প্রাধান্য দিতে হবে এই একটা শূন্যতের ভিতরে হাজারো শূন্যত লুকাই করে একটার মধ্যে একটার মধ্যে হাজারো শূন্য লুকায়িত আছে একটা ভিতরে দুপুরে তুমি জানো দেখি না হ্যাঁ, আপনি হ্যাঁ ইলিশ মাছের ডিম খাইলেন লম্বা একটা দিনে কিন্তু একটা দিনের মধ্যে দেখা যাবে হ্যাঁ লক্ষাধিক ডিম আছে লক্ষাধিক একটা আপনি ডালিম খাইলেন এর ভিতরে লক্ষাধিক ডালিম এর ভিতরে লুকায় আছে ঠিক খুঁজতে একটা শূন্য সেটা আমল করতে গেলে কতবে কতবে সামনে আসবে পায়ে পায়ে স্তরে স্তরে হয় উন্নত না হয় নিম্নমানে উন্নত হইলে আর ডাইন হাত নয় ডান ডাইন পাওয়া নিম্নমানের হলে বাম হাত বা বাম পাওয়া এইভাবে এই একটা ভিতরে হাজারো সুন্দর কোথায় করে আজকের যে সুন্দরটা আপনাদের খবর এই আল্লাহ বিকিরের প্রতি যত্নবান হন আল্লাহ জিকিরের প্রতি যত্নবান হওয়া এটা তিন নম্বর তিন নম্বরে তো আল্লাহ জিকিরের প্রতি যত্নবান হইতে গেলে কি কি করতে হবে কি কি করতে হবে প্রত্যেক দিন কিছু না কিছু কোরআন লাভ করতেই হবে কিছু না কিছু কোরআন তেলাভ করতেই হবে যদি তেলাভ নাই জানেন যে সই করতে পারেন তার কাছে পাঁচ মিনিট বসে থাকে বলেন তেলাভের যে শখ শোনার যে শখ অবশ্য তেলাভকে সই করতে হবে কমপক্ষে পাঁচটা সোনার সই করতে হবে কোরআন গলত করলে নামাজ হয় নামাজ সই করার জন্য আপনাকে ছোট ছোট পাঁচটা সোনা অবশ্যই ঠিক করতে হবে তো আল্লাহর জিকিরের প্রতি যত্নবান হইতে গেলে যে কয়টা কাজ করতে হবে তার প্রথম কাজ হল প্রতিদিন কিছু না কিছু কোরআন লাভ করতে হবে দেখে করলে ভালো দেখে করার সুযোগ যদি নাই পান আস্তে আস্তে করেন গাড়ির মধ্যে বসে বসে করেন যেগুলো মুখস্থ আছে খোলা ওইগুলো কয়েকবার পড়েন ওটা কি কোরআন না আপনি কয়েকটা সোরা জানেন সোরাগুলো তো কোরআন না কোরআন খুলে পাওয়ার শুধু না থাকলে ওই সোরাগুলো পড়েন এটাই কোরআন তেল এই এক নম্বর আলহামদুলিল্লাহ আমাদের এখানে আমাদের মানুষের হুজুর কয়েকদিন পর পরে একটা ব্যাস চালু করেন লেখনের মাধ্যমে কোরআন সই করা মুরালি কর্তব্য এটা শরীর হয়ে দেখেন কোরআন কত সহজ তমাম বিজ্ঞান কম্পিউটারকে ফেল করে আল্লাহ প্রমাণ করে দিতেন সব কিছুর উপরে আমার কোরআন সহজ এটা আল্লাহ তালা এই নুরানি পদ্ধতির মাধ্যমে এটা প্রকাশ করে শিখতে হবে টাউন ছাড়া ভাত হয় না কোরআন ছাড়া মুসলমান হয় কোরআন আছে তোমরা যদি সেরাতে মোস্তাকিলে চাই করতে চাও তোমরা যদি চাও সেরাতে মোস্তাকিলে শিখতে পারবে না তাহলে তোমার দিনার মধ্যে তোমার অল্পের মধ্যে কিছু পরিমাণ হইল বিশুদ্ধ ভাবে কোরআন থাকতে হবে তোমার কল্পের মধ্যে কিছু পরিমাণ কোরআনের বিশুদ্ধ লাভ থাকতে হবে এটা তোমার জন্য রক্ষা করবো রাজনীতি দিবে তোমাকে যে ইনশা আল্লাহ তুমি সেরাতে মুস্তাকিম থেকে শিক্ষাই করবে অর্থাৎ তোমার মৃত্যু ইমানে করো তুমি শিক্ষাই করবে না মৃত্যু কিসের করে হবে এই জন্য কোরআন সই করতে হবে এইখানে কোনো পরিবর্তী কোন অবহেলা হ্যাঁ উদাসীনতা গ্রহণযোগ্য না বলবেন বয়স হয়ে গেছে বিপা ভারী হয়ে গেছে কোনো অসুবিধা নেই সাহাবাজরা বহু সাহাবাজরা বুড়া হয়ে কোরআন শিখ আল্লাহ রসুল নব্বই তারিখে তারা বুড়া হওয়ার পর তারা বুড়া হওয়ার পরে আল্লাহ রসুল নব্বই তারিখে তারা কোরআন কখন শিখছি কোথাও হ্যাঁ? তো গোড়া বয়সে বিক্রি গোড়া বয়সে কেন শেখা যাবে এই এক নম্বর দুই নম্বর নামাজের পরে কিছু অজিফা আছে এটা করতে হবে নামাজের পরে যেখানে ইস্তেকবার করতে হবে তিনবার আয়াতুল কুর্সি একটা আয়াত করতে হবে পাঁচ তসবিয়ে ফাতেমি করতে হবে পাঁচ আমাদের দেশের লোকেরা আসরে লোক আর হচ্ছে পাঁচশো অক্ষর এই তিনটা তো পাঁচশো অক্ষরে আছে ফজরে আর মাদ্রিদে আর দুটা বাড়বে আল্লাহ আর করে হাসরের আয়া এই দুটা বাড়বে কোথায় ফজরে মাদ্রিদে এটা হলো নামাজের পরবর্তী বা নামাজ সংলগ্ন অধিকার এটা করতে হবে আমার লেখা বছর দোয়া দরুন ও শুরুতে এগুলো লেখা আছে আমি এখন তা বললাম এই নামাজের পরবর্তী অধিকা করতে হবে তিন নম্বর কিছু জিকির করতে হবে জিকির কমপক্ষে একশো বার কালেমায় সুয়ম سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এটাকে কালেমায় সুয়ম বলা হয় سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله الله এটা একটা জিনিস এটা একশোবার যে কোনো শহীদ দুরুদ একশোবার যে কোনো শহীদ ইস্তেকফার আল্লাহ কাছে মাফ দেওয়া একশো বার কতবার হলো তিনশো বার এখনো ফিকির করতে হবে আল্লাহ তালা কোরআনে জায়গায় জায়গায় বলছেন তো আপনি কোনো নেই যখন পারেন যখন পারেন হাঁটতে আসতে পারেন গাড়ির মধ্যে বসে বসে পরে করেন বিচারের শুয়ে শুয়ে পড়েন বা কোনো নামাজের আগে করেন কোনো নামাজের পরে করেন যখন পারেন করেন তিন নম্বর কি হল প্রথম ছিল কোরআন নামাজের পরে অজিফা তিন নম্বর হল চার নম্বর আল্লাহ রসুল যেখানে যে দোয়া শিখেছে ওই দোয়াটা করতে হবে খাওয়ার আগে এই দোয়া করো খাওয়ার পরে এই দোয়া করো টয়লেটে ঢোকার আগে এই দোয়া করো টয়লেট থেকে বেরোয় এই দোয়া পড়ো বস্তিতে ঢোকার সময় এই দোয়া পড়ো বেরোর সময় এই দোয়া পড়ো এটা দোয়া শিখাইতেন এই দোয়াগুলো করতে অভ্যস্ত হইতে হবে এই দোয়াগুলো করতে হবে আপনি এইয়ায় মাসনুনা বলেন আপনি এইয়ায় না যে দোয়াগুলো আল্লাহ নতুন শিখেছেন এই দোয়ার উপরে আমার কিতাব আছে নতুন দোয়া ও দুরুদ এখানে প্রত্যেকটা কাজে কি দোয়া করবেন তার দোয়া এখানে দেখা অর্থ দেওয়া তো ওটা হাদিসের কোন কিতাবে আছে ওটাও দেওয়া কথা গেল কথা গেল ভাই কোরআন তেলাওয়াত নামাজের পরে নজিফা তিন সময় জিকির যেখানে যে দোয়া আছে সর্বশেষ কাজ হল যে আপনি যখন কোনো উপরের দিকে চলবেন ফ্যাক্টরি দিয়ে চলেন বা গাড়িতে ওঠেন উপরে যখন উঠবেন তো আপনাকে করতে থাকতে হবে এটা করতে থাকবে হ্যাঁ দেখা দেখালে সালাম করবেন প্রয়োজনে কথা বলবেন সালাম কথা শেষ আবার শুরু করবেন উচ্চেষণ ফিরে দিয়ে আবার যখন নামবেন তখন কি করতে হবে সুবাহ আল্লাহ এটা করতে থাকবে আর যখন সমান স্থানে চলবে সমান জায়গায় উৎসাহ না মিশতেও না তখন আপনার আমার জমানে থাকবে লাটা কিন্তু কাজ দিবেন আমরা কুকুরি কালাম হয়ে যাবে কুকুরি কালাম হয়ে যাবে ইলাহা ইল্লাল্লাহ উপরে চর্চা আল্লাহ নিচে নামছে আল্লাহ সমান জায়গায় চলছে এই পাঁচটা কাজ করলে আপনি তিন নম্বর যে পয়েন্ট দিল আল্লাহর জিকিরের ব্যাপারে যত্নবান হওয়া এটা আপনি বলবেন তেলাওয়া নামাজের পরে অজিফা তিনশো বার জিকির আর যেখানে যে ধোয়া আছে আর উপরে চড়তে নিচে করতে সমান জায়গায় চলতে যে দোয়া পড়লাম এটা কয়টা পয়েন্ট হলো পাঁচটা পয়েন্ট যদি আপনার আমার আমলে এসে যায় তাহলে ওই যে ছিল মূল কথা মৌলিক কথা আল্লাহ বিক্রির ব্যাপারে যত্নবাদ ওটা হয়ে গেল আজকের খবর এটা আপনারা তাহলে আমল করবেন না মুখস্থ করবেন যখন জিজ্ঞাসা করা হয় যেন বলতে পারে বাড়িতে বাচ্চা কাচ্চাকে শিখাইবেন যেখানে যাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কি করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ